রসুল নামে দুরুদ পড়ে জীবন করি পার রসুল আমায় দাও গো দেখা স্বপনে বারবার রসুল আমায় দাও গো দেখা স্বপনে বারবা রসুল নামে দুরুদ পড়ে জীবন করি পার রসুল আমায় দাও গো দেখা স্বপনে বারবা রসুল আমায় দাও গো দেখা স্বপনে বারবার রসুল নামে দুরুদ পড়ে জীবন করি পার রসুল আমায় দাও গো দেখা সপনে বারবার রসুল আমায় দাও গো দেখা সপনে বারবার রসুল তুমি আল্লাহ পাকের রহম খাজিনা রসুল তুমি নূরের সাগর শাহে মদিনা রসুল তুমি আল্লাহ পাকের রহম খাজিনা রসুল তুমি নূরের সাগর শাহে মদিনা রসুল তুমি আল্লাহ পাকের রহম খাজিনা রসুল তুমি নূরের সাগর শাহে মদিনা দাও গো খুলে প্রিয়তম রওজা পাকের দা রসুল আমায় দাও গো দেখা স্বপনে বারবার রসুল আমায় দাও গো দেখা স্বপনে বারবার রসুল নামে দুরুদ পড়ে জীবন করি পার রসুল আমায় দাও গো দেখা স্বপনে বারবার রসুল আমায় দাও গো দেখা স্বপনে বারবার পান করিতে চাই গো তোমার প্রেম তো হুরা তোমায় পেলে হব আমি খোদার পেয়ারা পান করিতে চাই গো তোমার প্রেম তোহুরা তোমায় পেলে হব আমি খোদার পেয়ারা পান করিতে চাই গো তোমার প্রেম তোহুরা তোমায় পেলে হব আমি খোদার পেয়ারা তুমি ছাড়া প্রিয় রসুল চাই না কিছু আর রসুল আমায় দাও গো দেখা স্বপনে বারবার রসুল আমায় দাও গো দেখা স্বপনে বারবা রসুল নামে দুরুদ পড়ে জীবন করি পার রসুল আমায় দাও গো দেখা স্বপনে বারবা রসুল আমায় দাও গো দেখা স্বপনে বারবা মদিনারি হাওয়ায় ভাসে সুরভিয়া তোর সেই সুবাসে প্রাণ ভরিতে কাঁদে অন্তর মদিনারি হাওয়ায় ভাসে সুরভিয়া তোর সেই সুবাসে প্রাণ ভরিতে কাঁদে অন্ত মদিনারি হাওয়ায় ভাসে সুরভিয়া তোর সেই সুবাসে প্রাণ ভরিতে কাঁদে অন্ত আমার গায়ে মাখবো ধুলো সোনার মদিনা রসুলামায় দাও গো দেখা স্বপনে বারবার রসুল আমায় দাও গো দেখা স্বপনে বারবার রসুল নামে দুরুদ পড়ে জীবন করি পার রসুল আমায় দাও গো দেখা স্বপনে বারবার রসুল আমায় দাও গো দেখা স্বপনে বারবার রসুল নামে দুরুদ পড়ে জীবন করি পার রসুল আমায় দাও গো দেখা স্বপনে বারবার রসুলামায় দাও গো দেখা স্বপনে বারবার রসুলামায় দাও গো দেখা স্বপনে বারবার দাও গো দেখা আহ্বান সুস্থ সংস্কৃতির বর্ণিল ক্যাম্পাস